আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন একদিন নবী সাল্লাহ আলাইস্লামের সামনে কিছু গোস্ত আনা হলো তখন তিনি বললেন নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের দিন পূর্ববর্তী ও পরবর্তী সকলকে একই সমতল ময়দানে সমবেত করবেন তখন আহ্বানকারী তাদের সকলকে তার ডাক সমানভাবে শোনাতে পারবে এবং তাদের সকলের উপর সমানভাবে দর্শকের দৃষ্টি পড়বে আর সূর্য তাদের অতি নিকটবর্তী হবে অতপর তিনি সাফাতের হাদিস বর্ণনা করলেন যে সকল মানুষ ইব্রাহিম আলাহিসাল্লাম এর নিকট আসবে এবং বলবে পৃথিবীতে আপনি আল্লাহ নবী এবং তার খলিল অতএব আমাদের জন্য আপনি আপনার রবের নিকট সুপারিশ করুন তখন তিনি ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথা স্মরণ করে বলবেন নাফসি নাফসি তোমরা মুসার নিকট যাও এরকম হাদিস আনাস রদিল্লাহ তাল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণনা করেছেন